আসসালামু আলাইকুম ওবরাকাত নম্বরে যে জাল হাদিসটা আমরা আলোচনা করবো সেটা হলো পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন শুনছেন বাংলাদেশে বহুল প্রচলিত সব জায়গায় দেখবেন এরকম একটা হাত ছবি আছে ছবির মধ্যে আঙ্গুল ফাঁসটা এরকম হাত একটা আছে এটার নাম পাক পাঞ্জাতন এটা দেখি যে ওইদিন আমি এক জায়গায় দেখলাম গাড়ির মধ্যে লটকে রেখছে এরকম হাত একটা জিজ্ঞেস করলাম কি ভাই উপরে দিয়ে লেখা আছে যে এটা গাড়ির মধ্যে লটকে রাখলে ব্যবসা বাণিজ্য বরকত হয় তারপরে ঘরের মধ্যে মানুষ লটকা রাখে বিভিন্ন জায়গায় লটকা রাখে পাক পাঞ্জাতন শরীফ শরীফও লাগানো আছে পাক পাঞ্জাতন শরীফ অথচ এই পাক পাঞ্জাতন শিয়াদের একটি ভ্রান্ত আকিদা সে শিয়াদের ভ্রান্ত আকিদাটা আমাদের এখানে সুন্নিদের মধ্যে ঢুকে গেছে শিয়ারা নবী সাল্লাম আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালানহা হাসান রাদি আল্লাহ তালু হুসাইন রাদি আল্লাহ তালানহু এই পাঁচজনকে মিলিয়ে তারা ফাঁক যতন বানাইছে এই জন্য তারা রাসুলে ফাঁক আলী এ ফাঁক ফাতেমা ফাঁক এ ফাঁক এ ফাঁক ফাঁস ফাঁক ফাঁস ফাঁক মিলাই তারা ফাঁক যতন বানায় যতন মানে পাঁচ শিয়ারা আহলে বায়েদ বলতে শুধুমাত্র আলী হাসান হুসাইন ফাতেমা এই এই চারজনকে আহলে বায়েদ মনে করে কিন্তু আমরা সুন্নিরা আহলে বায়েত বলতে এই সাতজনের বাহিরে নবী সালামের স্ত্রীদেরকেও আমরা আহলে বায়েতের অন্তর্ভুক্ত মনে করি কারণ স্পষ্ট অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে নবী সালামের স্ত্রীরাও নবী সালামের আহলে বায়ত নবী সাল্লাহ সাল্লামের ছেলেরাও আহলে বায়ত কিন্তু শিয়ারা বাকিদেরকে আহলে বায়ত মনে করে না শুধুমাত্র এই আলিরা রাজিয়াল ফ্যামিলিটাকে চারজনকে এটাকে আহলে বায়ত মনে করে এই জন্য তারা আহলে বাইতের এই ষাট জনের সাথে নবিসামকে মিলিয়ে তারা ফাঁক পাঞ্জাতন বানায় নিচ্ছে ফাঁক পাঞ্জাতনের পাঁচজনকে তারা মাসুম মনে করে কিন্তু আমরা আলী রাদি আল্লাহ তালকে সম্মান করি সাহাবি হিসাবে খলিফা হিসাবে সলহীন হিসাবে দিনদার হিসাবে আলেম হিসাবে কিন্তু তারা সম্মান করে আলী রাদিল্লাহকে আলিউ ওয়ালিউল্লাহ তারা আজানের মধ্যেই বলে আসাদু আল্লাহ ইলা আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ দুইবার বলার পরে তারা দুইবার বলে আসাদু আন্না আলিউ ওয়ালিউল্লাহ শিয়াদের আজান শুনে দেখবেন তারা আলীর জন্য দুইটা বাক্য বৃদ্ধি করে আজানের মধ্যে যে ওয়ালিউল্লাহ তারপরে কাবার মধ্যে তাওয়াফের মধ্যে দেখবেন তাওয়াফের মধ্যে আমি এবারও শুনে আসছি শিয়ারা জোরে জোরে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আলিউ ওয়ালিউল্লাহ এইভাবে জোরে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে যে আলিউ ওয়ালিউল একজনের নেতৃত্বে সবাই পড়তেছে একজন বলতেছে আর বাকিরা শুনে শুনে পড়তেছে অর্থাৎ তারা আলীকে রেসালতের অধিকারী নবুগতের অধিকারীর সমপর্যায়ে নিয়ে গেছে নবীর পর্যায়ে নিয়ে গেছে আমরা আলী রাদিলকে সাহাবার পর্যায়ে খোলাপায়ের আশেদিন মাহাদিগিনের পর্যায়ে রাখি এই জন্য তারা আলী রাদি আল্লাহ তানু বলে না আলী কার্রাম আল্লাহ বলে আলী রাদি আল্লাহ তানু বলে না আলী আলাইহিস সালাম বলে নবীদের সানে আমরা যেমন বলি ইব্রাহিম সালাম জাকারিয়া আলহিসাল্লাম মুসা আলহিসাল্লাম তারা বলে আলী সালাম ফাতেমা আলাইহাসালাম হাসান সালাম হোসাইন আলাইহিসালাম তা তারা এদেরকে নবুগতের মতো মনে করে মাসুম মনে করে নিষ্পাপ মনে করে এরকম অসংখ্য আকিদা এদের কেন্দ্রিক তাদের সেরেকি আকিদা আছে ওই আকিদার পাকপান যত আশ্চর্য লাগে আমাদের যে বাংলাদেশে যারা সন্নি দাবিদার সুন্নিদের ভিতরে শিয়াদের এই মারাত্মক বিভ্রান্তমূলক কি আকিদা পাক পাঞ্জাতন এটা এখন চলে আসছে সুন্নিদের মধ্যে এই বিষয়ক যত কথা কথা আছে সবগুলাই বানোয়াট এবং জঘন্য মিথ্যা কথা সেরেকি কথা কুফরি কথা